السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী একজন মানুষকে অসৎ পথ থেকে সৎ পথে ফিরিয়ে নিয়ে আসতে পারে হাদিসের কাহিনী একজন মানুষকে ভুল পথ থেকে সঠিক পথের দিকে পরিচালিত করতে পারে হাদিসের কাহিনী মানুষের জীবনকে সুন্দর থেকে আরও সুন্দর করে দিতে পারে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আল্লাহ সুবাহানা তালার পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য জিন ও ইনসানের জন্য তিনি নিয়ে এসেছেন উত্তম আদর্শ আল্লাহ সুবহানহতালা কোরআনুল করিমে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে লক্ষ্য করে ঘোষণা দেন ইন্নাকালা আলা হলুকিন আজিম হে মোহাম্মদ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ ও চরিত্রের ওপরেই তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আদর্শের প্রতীক হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী সর্বশ্রেষ্ঠের শ্রেষ্ঠ আদর্শের প্রতীক হিসাবে যেমন ঘোষণা দিলেন তেমনইভাবে আল্লাহ সুবহানাহ তালা এ ঘোষণাও দিলেন লকদ কান লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা হে মানব জাতি জেনে রাখো তোমরা যারা উত্তম আদর্শ পেতে চাও উত্তম আদর্শে আদর্শবান হতে চাও লকদ ক্যান আলকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসুলুল্লাহর মাঝেই উত্তম আদর্শ সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তার উত্তম আদর্শ আমাদেরকে দেওয়ার লক্ষ্যে যে সমস্ত কাহিনী তিনি আমাদের মাঝে বর্ণনা করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন ধারাবাহিকভাবে আমরা সেই কাহিনীগুলি সহি হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকেও আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিহুল বুখারির হাদিসের আলোকে আরেকটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সুবহানা হুয়া তালা মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামকে শ্রেষ্ঠ আদর্শের প্রতীক হিসাবে প্রেরণ করেছেন এবং মুসলিম উম্মাকেও নির্দেশ দিয়েছেন লকদ খান আলাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের মাঝে উত্তম আদর্শ সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে যেদিন থেকে নবুয়াতের সালাদ দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের কর্তব্য হল মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে অনুসরণ করা তার আদর্শে আদর্শবান হওয়া তাহলেই সম্ভব হবে দুনিয়া এবং আখেরাতের জীবনে সফল হওয়া যদি মোহাম্মদ সাল্লাইসাল্লামের আদর্শে আদর্শবান না হতে পারি তাহলে কখনো আমাদের পক্ষে সফল হওয়া সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানেরই সাড়া দিতে হবে আমাদেরকে আসুন আমরা এই মর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস থেকে শোনার চেষ্টা করি যে হাদিসটি সহিহুল বুখারির সাত হাজার দুইশত একাশি নম্বর হাদিসে এসেছে প্রসিদ্ধ সাহাবি জাহাবির উবনা আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহুমা তিনি বলেন একদা নবী সাল্লাহ আলী হোসাল্লাম তার ঘরে ঘুমন্ত অবস্থায় রয়েছেন হঠাৎ বেশ কিছুজন ফেরেস্তা তার ঘরে প্রবেশ করলেন ফেরস্তাগণ প্রবেশ করে তারা পরস্পরে বলতে শুরু করলেন যে তিনি তো এখন ঘুমন্ত রয়েছেন অর্থাৎ নবী সাল্লাহ আলী হুসাল্লাম এখন ঘুমন্ত জাগ্রত নয় আবার তাদের মাঝে কেউ বললেন যে না তিনি ঘুমন্ত ঠিকই ইন্নাল আইনা না ইমাচুন ওয়াল কালব তিনি ঘুমন্ত ঠিকই কিন্তু তার চোখ ঘুমাচ্ছে তার অন্তর হৃদয় সেটি জাগ্রত রয়েছে অন্তর কখনো ঘুমায় না সুপ্রিয় দর্শক শ্রোতা নবী রাসুল যারা তাদের এবং সাধারণ মানুষের কিছু পার্থক্য রয়েছে সে পার্থক্য হল আল্লাহ সুবাহানহতালা নবী রাসুলদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্য সাধারণ মানুষকে দেননি এর অর্থ আবার এ নয় আমাদের সমাজে কেউ কেউ এই ধরনের ধারণা রেখে থাকে যে নবী রাসুলগণ বিশেষ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নাকি সাধারণ মানুষের মতো মানুষ না তিনি নাকি নূরের তৈরি এ কথা আবার কখনোই সঠিক নয় কারণ মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তিনিও হলেন আদম সন্তান অন্যান্য আদম সন্তানের বৈশিষ্ট্যগুলিও তার মাঝে রয়েছে আল্লাহ সুবহানা হাত আলা তাকে নবুয়াত এবং রেসালাত দিয়েছেন যার কারণে তাদের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ উন্নত বৈশিষ্ট্যের অধিকারী তাকে করেছেন তো সাধারণ নবী ও রাসুলদের মাঝে নবী রাসুল এবং সাধারণ মানুষের মাঝে যে পার্থক্য আল্লাহ সুবাহানা হাত আলা সুরা কাহাফ একশত দশ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিচ্ছেন আল্লাহ বলেন হে নবী তুমি বলে দাও কুল ইন্নামা ইউ হা ইলাইয়া জেনে রাখো আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র তোমাদের মতোই একজন আমি মানুষ মাত্র তবে পার্থক্য ইউহা ইলাইয়া আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আশায় আমি নবুয়াত রেসালাত পেয়েছি তোমরা সেই নবুয়াত রেসালাত পাওনি তোমাদের কাছে সেই ওহি আসেনি সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবাহানহাতালা এ আয়াতে তিনি স্পষ্ট করে দিলেন কারণ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের স্রষ্টা হলেন আমাদের স্রষ্টা হলেন আল্লাহ সুবাহানাহুয়া তালা তিনি মোহাম্মদ সাল্লাহ অন্যান্য আদম সন্তানের মতোই মানুষ হিসাবে সৃষ্টি করেছেন না তাকে ব্যতিক্রম করে নূর দিয়ে ফেরেস্তাদের মতো সৃষ্টি করেছেন এ তথ্য মানুষের চেয়ে আল্লাহ সুবাহানা আলাই সবচেয়ে বেশি ভালো জানেন কারণ তিনি স্রষ্টা আর আল্লাহ সুবাহানা হাত তিনি এই তথ্যকে স্পষ্ট করে দিলেন যে ভিন্ন ধারণা করার তোমার কোনো সুযোগ নেই আমি নিজেই বলে দিচ্ছি আল্লাহ বললেন আল্লাহ ঘোষণা দিলেন শুধু আল্লাহ ঘোষণা দেননি বরং স্বয়ং নবী মোহাম্মদ সাল্লামের মুখ দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়ালেন বললেন হ্যাঁ নবী বলে দাও কি বলে দাও ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র আল্লাহ আকবার আল্লাহ সুবহান হাত আলা মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিষয়টিকে কত স্পষ্ট করে দিয়েছেন তবে তোমাদের সাথে আর তোমাদের আর আমার মাঝে পার্থক্য হলো ইউ হা ইলাইয়া আমার প্রতি ওহি নাজিল হয় তোমাদের কাছে ওহি নাজিল হয় না আমার কাছে নবত রেসালাত এসেছে তোমাদের কাছে আসেনি সুপ্রিয় দর্শক শ্রোতা তবে কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন ওহি নবত রেসালাতের বৈশিষ্ট্য শুধু নবী মোহাম্মদ সাল্লাম ছাড়া সাধারণ মানুষের মাঝে সেটি নেই ঠিক অনুরূপভাবে দৈহিক কিছু বৈশিষ্ট্যও রয়েছে যেমন এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে ফেরস্তারা নবী সাল্লাহ ইসলামের ঘরে আসলেন এসে কেউ বললেন যে তিনি তো এখন ঘুমন্ত রয়েছেন অতএব তার বিষয়ে আমরা কথা বললে তিনি তো বুঝবেন না আবার কিছু সংখ্যক ফেরেস্তারা বললেন যে না তার চোখ ঘুমালেও তার আত্মা তার হৃদয় কখনো ঘুমায়নি ওয়াল কালব ইয়াকদান তার হৃদয় যেন জাগ্রত রয়েছে অতএব আমরা তার বিষয়ে যা কিছু বলবো তিনি তার চোখ ঘুমন্ত থাকলেও তিনি আমাদের বিষয়টি অনুধাবন করতে পারবেন উপলব্ধি করতে পারবেন সেটি শুনতে ও বুঝতে পারবেন এতে অসুবিধা হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং সাধারণ মানুষ তারা যখন ঘুমন্ত হয় ঘুমিয়ে যায় তাদের চোখও যেমন ঘুমায় তাদের অন্তরও তেমন ঘুমায় যার ফলে একজন মানুষ ঘুমন্ত থাকলে তার পার্শ্বে কেউ কিছু করলে সে অনুভব করতে পারে না সে শুনতে পায় না অনুধাবন করতে পায় না পক্ষান্তরে নবী রাসুলদের বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের সামনে তাদের ঘুমন্ত অবস্থায় কেউ কিছু বললে করলে সেগুলি যেন তারা অনুভব করতে পারেন কারণ আল্লাহ সুবাহানা হওয়া তালা তার অনুভূতি শক্তিটিকে সেটিকে স্তব্ধ করে দেননি বরং চোখ বন্ধ হয়ে গেলেও অনুভূতি শক্তি বন্ধ হয়নি অনুভূতি শক্তি যেন সচল রয়েছে জাগ্রত রয়েছে এজন্যই নবী সাল্লাহ আলী হুসাল্লামের ক্ষেত্রেও অনেক হাদিসে আপনি পাবেন যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ঘুম থেকে উঠলেন এমনকি ঘুম এত গভীর ঘুমে গেছেন তার নাকের আওয়াজও শুনতে পাওয়া গেছে এই ঘুম থেকে উঠেই তিনি অজু না করেই তিনি সালাতে দাঁড়ালেন কেন যে নবী সাল্লাহ আলী ঘুম আর সাধারণ মানুষের ঘুম এক নয় সাধারণ মানুষ যদি গভীর ঘুমে শুয়ে শোয়া অবস্থায় গভীর ঘুমে চলে যায় যে গভীর ঘুমে যাওয়ার কারণে তার নাকের আওয়াজ বের হয় অথবা এমন অচেতন হয়ে যায় তাহলে সাধারণ মানুষের এই ধরনের কঠিন গভীর ঘুমটি অজুভঙ্গের কারণ বলে গণ্য হবে এ ঘুম থেকে উঠে তিনি সরাসরি সালাতে দাঁড়াতে পারবেন না তাকে সুন্দরভাবে অজু করে তারপর সালাতে দাঁড়াতে হবে পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাইসাল্লামের ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন কারণ এটাই কারণ যে তিনি ঘুমের মাঝেও অজুভঙ্গের কোনো কারণ ঘটে যায় কিনি সেটি অনুভব করতে পারেন সাধারণ মানুষের ঘুমের মতো তার ঘুম ছিল না দ্বিতীয় বিষয় মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে সবসময় ওহি আসত জাগ্রত অবস্থাও আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি আসতো আবার ঘুমন্ত অবস্থাও তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসত তিনি ঘুমের মাঝেও যেন সেই ওহিকে জপ্ত রপ্ত করতে পারেন সেটিকে ভালোভাবে উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা নবী সাল্লাহ আলাইহি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে তিনি ঘুমন্ত অবস্থায় তার চোখ ঘুমায় কিন্তু তার হৃদয় তার আত্মা কখনো ঘুমায় না সেটি জাগ্রত থাকে কারণ অন্য মানুষের মতো যদি তার ঘুমন্ত অবস্থায় চোখু ঘুমায় তার হৃদয় তার আত্মা এটাও যদি ঘুমাতো তাহলে তিনি ঘুমন্ত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আসা ওহিকে তিনি অনুধাবন করতে পারবেন না সেটিকে ভালোভাবে গ্রহণ করতে পারবেন না এজন্যই আল্লাহ সুবহান হুয়া তালা নবী সাল্লাহ আলী হুসাল্লামকে এই বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে ফেরেস্তারা আসলেন কেউ বললেন যে তার তিনি ঘুমন্ত আবার কেউ বললেন যে না ঘুমন্ত হলেও অসুবিধা নেই কারণ তার চোখ ঘুমাচ্ছে ঠিকই কিন্তু তার অন্তর তার হৃদয় তার আত্মা জাগ্রত রয়েছে আমরা যা কিছু বলবো সেটি তিনি উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন ফেরস্তারা তারপর বললেন ফকালু ইন্নালি সাহিব কুমহাদা মাসালা ফদরিবু লাহু মাসালা বললেন যে জেনে রাখুন এই সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের তার একটি দৃষ্টান্ত রয়েছে সুতরাং এই দৃষ্টান্ত বর্ণনা করুন দৃষ্টান্তটা একটু তুলে ধরুন একটু বর্ণনা করুন কিভাবে সেটা বললেন فقال بعضهم إنه نائم وقال بعضهم إن العين نائمة والقلب يقظان আবার কেউ কেউ বললেন যে না কিভাবে দৃষ্টান্ত বর্ণনা করব অথচ তিনি তো ঘুমন্ত রয়েছেন প্রতি উত্তরে অন্যজন বললেন যে না তিনি ঘুমন্ত থাকলে অসুবিধা নেই কারণ তার চোখ ঘুমে রয়েছে কিন্তু তার অন্তর তার হৃদয় জাগ্রত রয়েছে এরপরে তারা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর দৃষ্টান্ত এখন বর্ণনা করছেন অর্থাৎ তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবত রেসালাত নিয়ে এসেছেন ও মানুষকে জান্নাতের পথের দিকে আহ্বান জানাচ্ছেন এই বিষয়ের একটি দৃষ্টান্ত একটি উপমা একটি উদাহরণ তারা উদাহরণ বর্ণনা করছেন বললেন ফকালু মাসালুহু কা রাজুলিন বানা ও জালা ফিহা মাজুবা তার দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো যে ব্যক্তি কি করবেন একটা তিনি ঘর বানালেন একটি সুন্দরভাবে একটি ঘর বানালেন ঘর বানানোর পরে সেই ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করলেন খাওয়া দাওয়া প্রস্তুত করে রাখলেন রাখার পরেই তিনি এই বাড়িওয়ালা বা এই ঘরওয়ালা তিনি কি করলেন বাইরে আরেকজন মানুষকে প্রেরণ করলেন যে তুমি যাও যাকে যেখানে পাও তুমি তাকে দাওয়াত দাও তারা যেন এই ঘরে এসে এই সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন এটি তারা খাবে এই খাওয়ার দাওয়াত তুমি তাদেরকে দাও এভাবে তিনি একজন আহ্বানকারী বা দাওয়াত দেওয়ার জন্য বাইরে প্রেরণ করবেন এরপর দৃষ্টান্ত হল ঘর তৈরি করে ভিতরে তিনি সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করলেন এবং এই খাওয়ার জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বাইরে লোক প্রেরণ করলেন এই লোক বাইরে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিলেন যে আপনারা আসুন অমুক জায়গায় সুন্দর একটি ঘর সেই ঘরের ভিতরে সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে আপনাদের সকলকে সেদিকে দাওয়াত দেওয়া হচ্ছে রাসুল সাল্লাম বলেন তারা বললেন সেই ফেরস্তারা বললেন যে যে ব্যক্তি এই দাওয়াত দিচ্ছে যে খাওয়া দাওয়ার জন্য তার ডাকে যে সাড়া দিবে তার দাওয়াত যে কবুল করবে সেই ব্যক্তি কি করবে সেখানে যাওয়ার সুযোগ লাভ করবে ঘরে প্রবেশ করা তার পক্ষে সম্ভব হবে এবং তার পক্ষে সে ঘরের ভিতরে যা আয়োজন রয়েছে সেগুলি তার পক্ষে খাওয়া সম্ভব হবে ওয়ামান লাম ইউজিবিদ্দা ইয়া লাম ইয়াদখুলিদ্দারা ওয়ালাম ইয়াকুল মিনাল মাজুবাচি আর যে ব্যক্তি এই আহ্বানকারীর দাওয়াতে তার ডাকে সাড়া দিবে না তার দাওয়াত কবুল করবে না তার পক্ষে ঘরে প্রবেশ করাও সম্ভব নয় এবং এই ঘরে যে খাওয়ার আয়োজন রয়েছে তা খাওয়াও তার পক্ষে সম্ভব নয় কারণ সে ডাকে সাড়া দেয়নি সে দাওয়াত গ্রহণ করেনি এরপরে সেই ফেরেস্তারা বললেন ফকালু আউইলুহা আউইলুহা লাহু ইয়ফকাহুহা فقال بعضهم إنه نائم وقال بعضهم إن العين نائمة والقلب يقضان فقالوا فالدار الجنة والداعي محمد صلى الله عليه وسلم এরপরে ফরেস্তারা পরস্পরে বললেন যে আপনারা যে দৃষ্টান্ত পেশ করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে দৃষ্টান্ত হলো একজন মানুষ একটা সুন্দর ঘর তৈরি করেছে ঘরের ভিতরে খাওয়ার আয়োজন করেছে আর বাইরে একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছে যারা তার দাওয়াত গ্রহণ করবে এই ঘরে এসে তারা খাওয়া সুযোগ লাভ করবে যারা দাওয়াত কবুল করবে না তারা ঘরেও প্রবেশ করতে পারবে না এবং ঘরের ভিতরের আয়োজন সেটাও তাদের পক্ষে ভোগ করা সম্ভব হবে না এর দৃষ্টান্ত এই দৃষ্টান্তের এই উপমার ব্যাখ্যা কি এ উপমার ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানা হাত তালা তিনি হচ্ছেন যেন সেই ঘরের মালিক আর ঘরটি হচ্ছে জান্নাত আল্লাহ সুবহানা হওয়া তালা তিনি জান্নাত তৈরি করেছেন জান্নাতে সব কিছু প্রস্তুত রেখেছেন আর জান্নাতের বাইরে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন মানুষকে এই জান্নাতে আসার জন্য এবং জান্নাতে যা কিছু নিয়ামত তৈরি রয়েছে সেগুলি উপভোগ করার জন্য আল্লাহ সুবাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে বাইরে প্রেরণ করেছেন সুতরাং যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের দাওয়াতকে গ্রহণ করবে সেই ব্যক্তির পক্ষে সম্ভব হবে জান্নাতে প্রবেশ করা আর জান্নাতে প্রবেশ করলেই সেই জান্নাতের ভিতরে যা কিছু খাওয়া দাওয়ার আয়োজন সেই সব কিছু তার পক্ষে উপভোগ করা সম্ভব হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কতই না সুন্দর একটি উপমা ফেরস্তাগণ তুলে ধরেছেন মোহাম্মদ সাল্লাহ আলী মাধ্যমে এ কাহিনী আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলী তিনি জান্নাতের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য তিনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যারা আমরা তার দাওয়াতকে গ্রহণ করব তাদের পক্ষে সম্ভব হবে সেই জান্নাতে প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হবে সেই জান্নাতে প্রবেশ করে জান্নাতের ভিতরে যা কিছু রয়েছে উপভোগীয় বিষয় সব কিছুই উপভোগ করা সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা যেন ভিন্ন পথে কখনো পা না বাড়াই আমরা যেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যে পথের তিনি দাওয়াত দিয়েছেন সে পথেই আমরা অগ্রসর হতে পারি সে দাওয়াতকে সঠিকভাবে গ্রহণ করে আমরা যেন জান্নাতের পথে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে পথে অটল থাকার সে পথে চলার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসের শেষে আবার বললেন ফমান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য স্বীকার করে সে প্রকৃতপক্ষে আল্লাহ সুবাহানা হুয়া তালার এই আনুগত্য স্বীকার করে ওমান আসল মোহাম্মদান ফকাদ আসল্লাহ আর যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের অবাধ্য হয় সে প্রকৃতপক্ষে আল্লাহ সুবাহানা হুয়া তালার অবাধ্য হয়ে যায় কারণ মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম কখনো তিনি নিজের মন গড়া কথাবার্তা মানুষকে বলেন না নিজের ইচ্ছা মতো তিনি মানুষকে নির্দেশন দেন না আল্লাহ সুবহানা হুয়া তালা সুরান আজমের শুরুতেই বললেন ওয়ামা ইয়ংতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলেন না যা কিছু বলেন সেটি আল্লাহ সুবাহানা হুয়া তালার ওহির আলোকে সুতরাং যারা মোহাম্মদ সাল্লামের আল্লাহর ওহির নির্দেশে তার অনুসরণ করবে প্রকৃতপক্ষে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহরই অনুসরণ করে আনুগত্য স্বীকার করে যারা মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের অবাধ্য হয় তারা প্রকৃতপক্ষে আল্লাহ সুবাহানা হাত আল্লাহরই অবাধ্য হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এ কাহিনীর আরও কিছু অংশ বাকি রয়েছে আমরা পরে কাহিনীর বাকি অংশ এবং এ হাদিস থেকে এ কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরে আমাদের জীবনকে যেন আমরা সুন্দর করতে পারি সে বিষয়গুলি আলোকপাত করব ইনশা আল্লাহ আশা রাখছি আপনারা ততক্ষণ অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত